কারাহার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো কারাহার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো কারাহার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো কারার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো চাপাতি হাতে জেগে যারা চাপাতি হাতে জেগে যারা চাপাতি হাতে জেগে যারা নাস্তিক সতী মেরে খুন ঝরালো কারার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো কারার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো আমাকে রসুলের প্রেম শেখালো কত যুব পথ হারিয়ে দেখতো শুধু অমানিশা খুঁজে কি পাবো কখনো মোরা যেথাই রয়েছে সঠিক দিশা কত যুব পথ হারিয়ে দেখতো শুধু অমানিশা খুঁজে কি পাবো কখনো মোরা যেথাই রয়েছে সঠিক দিশা ওরাই জেগে ঘুম ভাঙালো আধার ঝেড়ে আলো দেখালো ওরাই জেগে ঘুম ভাঙালো আধার ঝেড়ে আলো দেখালো হৃদয়ে রসুলের প্রেম জাগালো আমাকে রসুলের প্রেম শেখালো ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো আমাকে রসুলের প্রেম শেখালো ওদের মাঝে পেয়েছি খুঁজে আলোকিত রাহে সাহাবা ওদের দেখে জাগলো মনে শহীদি সুধা পানের নেশা ওদের মাঝে পেয়েছি খুঁজে আলোকিত রাহে সাহাবা ওদের দেখে জাগলো মনে শহীদি সুধা পানে নেশা ওরাই যাত না সয়ে গেল ভীতি ঝেড়ে সাহস দেখালো ওরাই যাত না সয়ে গেল ভীতি ঝেড়ে সাহস দেখালো হৃদয়ে রসুলের প্রেম জাগালো আমাকে রসুলের প্রেম শেখালো কারার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো কারার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো আমাকে রসুলের প্রেম শেখালো ওরাই হলো আমারি ভাই প্রাণের প্রিয় সাথী মহান রবে প্রিয় হতে ওদেরকে ভালোবাসি ওরাই হল আমারি ভাই প্রাণের প্রিয় সাথী মহান রবে প্রিয় হতে ওদেরকে ভালোবাসি নিজের মায়া ভুলে গেল কষ্ট ঝেড়ে পথ দেখালো নিজের মায়া ভুলে গেল কষ্ট ঝেড়ে পথ দেখালো হৃদয়ে রসুলের প্রেম জাগালো আমাকে রসুলের প্রেম শেখালো কারার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো কারার ওই সব বন্দি যুবক আমাকে রসুলের প্রেম শেখালো চাপাতি হাতে জেগে যারা চাপাতি হাতে জেগে নাস্তিক মের খুন ঝরালো কারার ওই সব বন্দি যুবা আমাকে রসুলের প্রেম শেখালো কারার ওই সব বন্দি যুবা আমাকে রসুলের প্রেম শেখালো আমাকে রসুলের প্রেম শেখালো আমাকে রসুলের প্রেম শেখালো আমাকে রসুলের প্রেম শেখালো